অন্য সময় পালন করতে পারবে আল্লাহ তালা এরপর বলছেন যে তোমরা যদি কোনো যে তোমাদের মধ্যে কেউ যদি কোনো সেই রোজা পালন করতে না পারে সম পালন করতে না পারে তাহলে সে যেন মিসকিনকে খাবার দেয় তারপর আল্লাহ তালা বলছেন যে তবে সম পালন করা তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে পরবর্তী আয়তে আল্লাহ তালা বলছেন যে শাহর রমাদান রমজান মাস এমন একটি মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে মানুষের হেদায়তের জন্য এবং আল্লাহ তালার বিস্তারিত প্রমাণ নিয়ে দলিল প্রমাণ নিয়ে সেটা নাজিল করেছেন মানুষকে দিনের দিকে নিয়ে আসার জন্য অন্ধকার থেকে আলোতে বের করে আনার জন্য এবং হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী হিসাবে তারপর আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যে কেউ এই মাসে উপনীত হবে তাকে অবশ্যই শ্রম পালন করতে হবে তোমাদের মধ্যে যে কেউ সফরে থাকবে অথবা অসুস্থ হবে সে অন্য দিনগুলো তা পূরণ করে নেবে আল্লাহ তালা তোমাদের সহজ চান কঠোর করতে চান না আর তোমরা যেন এই দিনগুলো এই সময়টা পরিপূর্ণ করতে পারো শ্রমের মাধ্যমে এই দিন নির্দিষ্ট দিনগুলো এবং আল্লাহ তালা তাকবির দাও আল্লাহ তালার জন্য প্রশংসা আল্লাহ তাকবির ঘোষণা করো কারণ তিনি তোমাদেরকে তার পথে হেদায়ত দিয়েছেন হেদায়ত হেদায়তের জন্য আল্লাহ তালার সুক্রিয়া আদায় করে তাকবির দাও তোমরা এবং আল্লাহ তালা সুক্রিয়া আদায় করো এই দুটি আয়াত এর সাথে পরবর্তী আরও তিনটি আয়াত আছে এই আয়াতগুলোতে আল্লাহ তালা সওমের যাবতীয় বিধিবিধান বর্ণনা করে দিয়েছেন সাওম যখন প্রথম ফরজ হয় তখন কি অবস্থা ছিল সেটা বর্ণার সাথে আমাদের আজকের আলোচনাটা সম্পৃক্ত সেজন্য সেটা বলবো প্রথম যখন সাওম ফরজ করা হয় তখন দুটি অপশান ছিল একটি মানুষের যে হয় সে সওম পালন করবে না হয় তার বিনিময়ে সে মিসকিনকে খাবার খাওয়াবে যে কোনো একটা গ্রহণ করার অনুমতি ছিল সুতরাং যে সওম পালন করার ইচ্ছা করতো সে করতো আর যে সওম পালন করতো না সে মিসকিনকে খানা খাওয়াতো এটা ছিল অপশান এই অপশান আল্লাহ তালা রেখেছেন কিন্তু অল্প বছরের মধ্যে আল্লাহ তালা ঘুরে নিলেন সেই অপশানটা দ্বিতীয়বারেই দ্বিতীয় পরের বছরেই যে যখনই রমজান মাস এসে যাবে প্রত্যেকটি মানুষের উপরে যারা মুসলিম তাদের উপরে সমকে ফরজ করে দেয়া হলো যে তাকে সম পালন করতেই হবে আল্লাহ তালা বলে দেন ফামান শাহিদ আমিন কুমুর শাহরা ফালিয়া সুমহু যে কেউ এই মাসে উপনীত হবে মাসে আসবে মাস পাবে তাকে অবশ্যই এই মাসের সম পালন করতে হবে অর্থাৎ আগে যে ছাড় ছিল ছাড়টা উঠে গেল কিন্তু সেই ছাড়টা বাকি রইল নির্দিষ্ট কিছু লোকের জন্য সেই সারটা আল্লাহ তালা রেখে দিলেন এই জন্য আল্লাহ তালা বললেন যে আল্লাহ তালা চান তোমাদের জন্য সহজ করতে কঠিন করতে তিনি তোমাদের জন্য চান না এবং তোমরা আল্লাহ শুক্রিয়া আদায় করো এটা আল্লাহ তালা চান সম্মানিত দর্শকবৃন্দ তাহলে সৌমের সর্বশেষ পর্যায়ে যেখানে এসে উপনীত হয়েছে তা হচ্ছে যে সৌমের বিধান সুপ্রতিষ্ঠিত হয়ে গেছে এখন কাউকে সৌম পালন না করে না করে আর কেউ থাকতে পারবে না সম পালন করতে হবে আর ইসলাম একটি রোকনও যে রোকন আল্লাহ তালা যে রসুল্লাহ সাল্লাহাম ঘোষণা করেছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন তার মধ্যে একটি হচ্ছে সৌমে রমাদান রমদান মাসের সম পালন করা আমরা যদি কোনো মানুষের দিকে তাকাই যাদের উপরে সম ফরজ করা হয়েছে তাহলে দেখতে পাব যে মৌলিকভাবে এই সম সমের বিধান বিধান যাদের উপর যাদের উপর প্রয়োগ হবে তারা দশ প্রকারের মানুষ আছে প্রথম প্রকার মানুষ এমন মানুষগুলো যাদের উপর সম অবশ্যই পালন করতে হবে তারা হচ্ছে ওই সব মানুষ যারা মুসলিম এক নম্বর শর্ত দ্বিতীয় তারা বালেগ তৃতীয়ত তারা জ্ঞান সম্পন্ন অর্থাৎ সুস্থ জ্ঞান সম্পন্ন পাগল নন তৃতীয়ত চতুর্থ তারা মুকিম বা তারা সফরকারী নন তারপর হচ্ছে সামর্থ্যবান এবং তারা বাধামুক্ত তাদের কোনো বাধা নেই এই শর্তগুলি যখন পূরণ হবে কোনো মানুষের কোনো মুসলিমের তখন তাকে অবশ্যই সম পালন করতে হবে সম পালন করতে হবে কোরআনে করিম আল্লাহ তালা যখন বলেছেন ফামান শাহিদ আমিন রাফ ফালিয়ে সুমহু তোমাদের যে কেউ এই মাসে উপনীত হবে তাকে অবশ্যই এই সম পালন করতে হবে অর্থ হচ্ছে যে ইমানদার মাত্রে এই এই যে সমস্ত শর্ত আমি বললাম যে সে যদি কোনো মুসলিম হয় বালেগ হয় আকেল হয় এবং মুকিম হয় এবং কাদের হয় সমর্থবান হয় এবং কোনো বাধা মুক্ত হয় কোনো বাধা থাকতে পারবে না তাহলে এরকম অবস্থায় তার উপর অবশ্যই সম পালন করতে হবে এটা তার উপর ফরজ তার কোনো ছাড় নেই এবং ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই না হলে সে গুণাগার হবে এবং ইসলামের একটি রক্ষণকে ধ্বংস করবে রসুল্লাহ সাল্লাম তিনি নিজেও বলেছেন ইজা আইতুমুল হিলাল ফাসুমু যখন তোমরা চাঁদ দেখবে তখন তোমরা সওম পালন করবে অন্য হাদিসে রসুল্লাহ সাল্লাম বলেছেন সুমুলের ইয়াতিহি ওফতুরুল ইয়াতিহি চাঁদ যখন দেখবে তখন সওম পালন করবে আর চাঁদ যখন আবার দেখবে অর্থাৎ যখন সওয়ালে চাঁদ দেখবে তখন তোমরা সম ভঙ্গ করে ঈদের জন্য প্রস্তুত হবে এইটাই হচ্ছে এজমা উম্মতে মুসলামের এজমা যে যে ব্যক্তি মুসলিম হবে যে ব্যক্তি আকেল হবে যে ব্যক্তি বালেগ হবে এবং যে ব্যক্তি সুস্থ জ্ঞান সম্পন্ন হবে এবং মুকিম হবে সামর্থ্যবান হবে বাধামুক্ত হবে তার উপরে সম পালন করা ফরজ এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই সুতরাং আমরা দেখতে পাচ্ছি সুনির্দিষ্ট কিছু লোকের উপর কিন্তু সাওম ফরজ নয় এর মধ্যে এক হচ্ছে এক নম্বর হচ্ছে কাফের কাফের উপর সিয়াম ফরজ নয় কাফের পালন করলেও সেটা শুদ্ধ হবে না কারণ কাফের আবাদত করার যোগ্য নয় আল্লাহ তালা বলেছেন কিন্তু কিন্তু যদি কোনো তারা ইসলাম গ্রহণ করে তখন তাদেরকে যেদিন থেকে ইসলাম গ্রহণ করেছেন সেদিন থেকে তাদের উপর সহম ফরজ হবে এর আগের সময়ের জন্য তাদের উপর সহম ফরজ হবে না অর্থাৎ তাদের জন্য কোনো কিছু কাজা করতে হবে না কোরআন কারিম আল্লাহ তালা বলেছেন কুল্লিল জিনা কাফারু ইয়ান্তাহু ইউফাল্লাহুমা কাদ সালাফ নবী আপনি বলে দিন যদি আপনি কাফেদেরকে বলে দিন যদি তারা কুফুরি থেকে বিরত হয় তাহলে তাদের পূর্ববর্তী জিনিসগুলো আমি ক্ষমা করে দেব ক্ষমা করে দেয়া হবে তাদের পূর্ববর্তী যে সমস্ত অপরাধ ছিল সেগুলো ক্ষমা করে দেওয়া হবে সেই হিসাবে কোনো কাফের ইসলাম গ্রহণ করে দিনের মধ্যভাগে তাহলে তাকে দিনের বাকি অংশ সম পালন করতে হবে এই জন্য যে কারণ তার উপর ফরজ এখন শুরু হয়েছে যদিও তার এটা সম হবে না কিন্তু তারপরেও তাকে বাকি অংশ অবশ্যই সে বিরত থাকতে হবে কারণ রমজানের সম্মান তাকে রক্ষা করতে হবে আমরা দেখতে পাইলাম যে কাফরের উপরে আসলে সম ফরজ নয় ইমানদার হতে হবে তাকে সম ফরজ হতে হলে দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় প্রকার যে সমস্ত যে লোকগুলো আছে যাদের সওমের বিধান যাদের সাথে জড়িত তারা হচ্ছে নাবালিক শিশু নাবালিক শিশুর উপর সম ফরজ হবে না যতক্ষণ না সে বালেক হয় রসুল উল্লাহ সাল্লাম বলেছেন রুফে আল কালাম সালাদ আনিন্না ইমে হাত্তা ইস্তাইকিদ ও আনিস সগির হাত্তা ইয়কবুর ও আনিল মজনুন হাত্তা ইয়ারকাল আউ ইফিক তিন শ্রেণীর লোকের উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে অর্থাৎ তাদের গুণা হবে না তাদের কর্মকাণ্ড শরীয়তের আওতাভুক্ত আওতামুক্ত রাখা হয়েছে তাদের উপরে শরীয়তের নির্দেশনা বাস্তবায়িত হবে না তারা হচ্ছে আনিন্না এই মেহাত্তা ইস্তায়েকেজ ঘুমন্ত মানুষ যতক্ষণ সে জাগ্রত হয় কারণ ঘুম হচ্ছে আখুল মত অন্য হাদিসে রসোল্লা সাল্লাম বলেছেন আন্নাউম আখুল মত মৃত্যুর ভাই মৃত্যুর মতোই কোন আল্লাহ তালা যার রু ইচ্ছা ফেরত দেন আর যার রু ইচ্ছা ফেরত দেন না সুতরাং সেই কারণে যে ব্যক্তি ঘুমন্ত থাকবে তার উপর থেকে আল্লাহ তালা শরীয়তের বিধিবিধান উঠিয়ে নিয়েছেন ওয়ানি সগির হাত্তা একবুর অনুরূপভাবে ছোট যে ছোট আছে বড় না হওয়া পর্যন্ত তার উপর থেকে আল্লাহ তালা শরীয়তের বিধিবিধান উঠিয়ে নিয়েছেন বাধ্যবাধকতা তার নেই যে সব আমল পালন করতে হবে তাকলিফগুলি পূরণ করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা তার নেই রসুল্লাহ আসলাম আরও বলেছেন ওয়ানিল মজনুন হাত্তা ইয়ারকেলা উইফিক অনুরূপভাবে আল্লাহ তালা কলম উঠিয়ে নিয়েছেন পাগলের থেকে বা যার বিবেক বিবেক বিবেকহীন অথবা অনেক কিছুই বুঝে না মাঝে মধ্যে আকল আসে আসে না এরকম অবস্থা যদি থাকে বিবেক মানুষ অনেক সময় এই অবস্থায় পতিত হয় আল্লাহ তালা আপনাদেরকে সবাইকে হেফাজত করুন যারা বিবেকহীন হবে তাদের উপর যতক্ষণ না বিবেকের ফেরত আসবে অথবা হুঁশ আসবে পরিপূর্ণভাবে বেহস না হুঁসুর উপর আসবে বেহস না হয়ে হুঁসুর উপর যখন আসবে ততক্ষণ পর্যন্ত তার উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে তাদের উপরে সম ফরজ নয় সেই হিসাবে নাবালকের উপরে সম ফরজ নয় নাবালকের সম ফরজ নয় কিন্তু এর অর্থ এই নয় যে নাবালক সম পালন করতে পারবে না ছোট বাচ্চারা যারা নাবালক তাদের উপর সম পালন করলে সেটা আদায় হবে তার সব হবে পিতামাতার অভিভাবকের যারা তাকে সেটার করার জন্য নির্দেশনা দিয়েছে সালফে সালাহীন আমাদের পূর্বত পূর্ব পূর্বসূরিগণ সবাই সবসময় ছেলে ছোট ছেলে ছোট ছোট ছেলেদেরকে সমের অনুসরণ করাতেন সমের চর্চা করাতেন যাতে করে বালেগ হওয়ার পর এই আওয়াজটি তাদের জন্য সহজ হয় এবং তারা এই আবাদটির উপর মহব্বত করতে করতে বড় হয় এবং পরবর্তী তাদের যেটা ছাড়তে তাদের জন্য অসুবিধা হয় তারা যেন কখনো না ছাড়ে সেই ব্যবস্থাপনা তারা করতেন সাহাবা একরাম রদৌল্লা আলিম আজমাইন এর ছোট ছোট সন্তানরা রোজা রাখতেন সাওম পালন করতেন মসজিদে তারা বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যেতেন সেখানে খেলার তুলা পশম ইত্যাদি নিয়ে বানিয়ে খেলা বা খেলনা বানিয়ে দিতেন খাবার না পেয়ে না পেলে বাচ্চারা কাঁদলে তাদেরকে সেগুলি দিয়ে তারা ভুলিয়ে রাখতেন তারপরেও তারা সওমের উপর তাদেরকে তৈরি করে নিতেন প্রস্তুত করে নিতেন যাতে করে এই সম পালনে তারা অভ্যস্ত হয়ে ওঠে সুতরাং ছোটো বাচ্চাদেরও ফরজ না হলেও আপনার আমার উচিত যে বাচ্চাদেরকে সম পালনে উদ্বুদ্ধ করা আজকের দিনে অনেক অভিভাবক দেখা যায় ছোটো ছোটো বাচ্চাদেরকে সমর উদ্বুদ্ধ করে না এমনকি তাদের অনেককে দেখা যায় যে নাবালক শিশু যখন বড় প্রাপ্ত হয়ে যাচ্ছে বয়প্রাপ্ত হয়ে যাচ্ছে সাত বছর হয়ে যাচ্ছে আট বছর হয়ে যাচ্ছে অথচ তাদেরকে সম পালনের কথা বলে না কারণ তারা মনে করে যে এতে তাদের কষ্ট হবে বা ছেলেকে অতিরিক্ত মায়া দেখিয়ে তারা দিন থেকে দূরে সরে রাখতে চায় এতে করে সমস্যা হয় পরবর্তী তারা দিনের উপর বড় হয় না এই জন্য সম ফরজ না হলেও ছোট বাচ্চাদেরকে আমাদের উচিত দিনের উপর বড় করার জন্য সময় তাদেরকে সমের উপর অভ্যস্ত করার জন্য তাদেরকে কিছু কিছু সম রাখার ব্যাপারে উদ্বুদ্ধ করবেন এবং তাদেরকে সম পালনের ব্যাপারে উৎসাহ দিবেন এবং প্রয়োজনে এই ব্যাপারে যতটুকু পারেন সহযোগিতা করবেন আপনারা নিজেরাই এর মধ্যে তাদের তারা তৈরি হয়ে যাবে আগামী আগামী দিনের ভালো ইমানদার হিসেবে তারা তৈরি হবে সুতরাং আমরা বুঝতেই পারছি যতক্ষণ পর্যন্ত সে ছোট মানুষ বালেগ না হবে ততক্ষণ পর্যন্ত তার উপর ফরজ নয় কিন্তু তাকে এই কাজটি করলে সেটা তার থেকে সে যদি কোনো এটা করে তাহলে তার থেকে আদায় হবে এটা এবং সেটা তার সব পিতামাতা পাবে অভিভাবক পাবে এতে কোনো সন্দেহ নাই এখন প্রশ্ন করতে পারেন যে বালেগ হওয়া কিভাবে বুঝবো বালেগ হওয়ার জন্য যে কোনো বাচ্চা যখন বড় হয়েছে কিভাবে সেটা বুঝবেন তিনটি কারণে পুরুষের দিক থেকে আর মেয়েদের জন্য চারটি কারণ প্রথম কারণটি পুরুষের ছেলে ছেলে ছেলে সন্তানের জন্য পুত্র সন্তানের জন্য বা ছেলে সন্তানের জন্য তিনটি শর্ত তিনটি শর্ত যে কোনো একটি পাওয়া গেলে তিনটি কারণে যে কোনো একটি পাওয়া গেলে তাকে বালেগ হয়েছে বলে বোঝা যাবে এর মধ্যে একটি হচ্ছে স্বপ্নদোষ হওয়া কোনো কোনো বাচ্চার যদি স্বপ্নদোষ হয়ে যায় তাহলে বোঝা গেল স্বপ্নদোষ বা স্বপ্নদোষ বা অন্য কোনো কারণে বীর্যপাত হয়েছে হইলে বোঝা গেল যে সেই বাচ্চাটি বালেগ হয়েছে কোরআনে কারিম আল্লাহ তালা জন্য বলেছেন ওয়াইজা বালাগাল আতফাল মিনকুমুল হলুমা ফালিয়াস্তাদিনু কামাস্তাদিন মিন কাবলিকুম মিন আর তোমাদের সন্তান সন্ততি যখন প্রাপ্তবয়স্ক হয় তখন তারা যেন অনুমতি প্রার্থনা করে যেমনিভাবে তাদের অগ্রজরা অনুমতি প্রার্থনা করত রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন অন্য একটি হাদিসে গোসলু ইয়মুল জুমাতে ওয়াজিবুন আলা কুল্লি মোহতালিম জুমার দিনে গোসল করা প্রত্যেকটি বালেগের উপরে ওয়াজিব বালেগ বলা হয়েছে মোহতালিম শব্দটি ব্যবহার করা হয়েছে মোহতালিম অর্থ হচ্ছে যাদের বীর্যপাত হয় এটা বুঝানো হয় সুতরাং যে বাচ্চা ছোট বাচ্চা বালেগ হয়েছে বুঝবেন কি করে যদি তাদের স্বপ্ন দোষের মাধ্যমে বীর্যপাত হয় তাহলে অবশ্যই তারা বালেগ হয়েছে বলে আপনি বুঝতে পারবেন দ্বিতীয় হচ্ছে বালেগ হওয়ার দ্বিতীয় আলামত হচ্ছে যে নাভির নিচের পশম গজানো এ ব্যাপারে আতিয়াল কোরাজি রাজি আল্লাহ আনহু বলেন ওরিদনা আল নবী সাল্লাহ আলাইসালাম ইয়ম কোরাইজা ফাকানা মান আম্বাতা কুতিলা ওমাল্লাম ইউমবিদ খাল্লা সাবিলাহু বনু কোরাইজার ব্যাপারে রসুল্লাহ আসলামের যে নির্দেশনা ছিল যে বিচার হয়েছিল সেই বিচারের সিদ্ধান্ত এটা হয়েছিল যে তাদের মধ্যে যারা বয়প্রাপ্ত হয়েছে তাদেরকে হত্যা করা হবে আর যাদেরকে বয়প্রাপ্ত হয়নি তাদেরকে ছেড়ে দেয়া হবে বনু কোরাইজার সেই নির্দেশনা পালন করার কারণে আতিয়া আল কোরাজি বলেন যে আমাদেরকে রসুল্লাহামের কাছে পেশ করা হয়েছিল আমাদের যাদের নাবি নিচে পশম গজায়নি তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল যে তারা ছোট বাচ্চা তাদেরকে হত্যা করা হয়নি কিন্তু যারা যোদ্ধা ছিল বয়স্ক ছিল তাদেরকে হত্যা করা হয়েছে এটাই ছিল রসুল্লাহামের একটি একটি আমল যা দ্বারা বোঝা যায় যে নাভি নিচে পশম গজালে সেই ব্যক্তি সেই ব্যক্তি বালেগ হয়েছে এবং তার উপর শরীয়তের বিধিবিধান প্রযোজ্য তাকে সম পালন করতে হবে পুরুষদের জন্য বা পুরুষ ছেলেদের জন্য যে যে তৃতীয় যে কারণে তৃতীয় যে একটি কারণে বালক বা বয়প্রাপ্ত হয়েছে বোঝা যাবে তা হচ্ছে কোনো পনেরো বছর পনেরো বছরে উপনীত হওয়া এবারে আবদুল্লাহ ইবন ওমরাদ বলেন হরিদু আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম ইয়মা ওহদিন ওয়ান আবনু আর বা আশরাতানা ফালাম ইউজিজনি রসুল্লাহ সাল্লাহামের কাছে আমাকে পেশ করা হয়েছিল ওহুদের যুদ্ধের দিন যেন আমি ওহুদের যুদ্ধে যেতে পারি কিন্তু আমার বয়স তখন চোদ্দ বছর ছিল কিন্তু রসুল্লাহ সাল্লাহ আমাকে অনুমতি দেননি পনেরো বছর হলে রসুল অনুমতি দেন অর্থাৎ পনেরো বছর পর্যন্ত পনেরো বছরের পরে কোনো শিশু আর নাবালক থাকবে না অবশ্যই সে বালেক হয়ে যাবে সুতরাং পনেরো বছর অথবা নাবির নিচে পশম গজানো অথবা স্বপ্নদোষ কোনো বা অন্য কোনো মাধ্যমে বীর্যপাত হওয়া এটা প্রমাণ করবে যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নির্দেশনা অনুসারে যে সে বয়প্রাপ্ত হয়ে গেছে এবং তাকে সওম পালন করতে হবে কোরআন সুন্না নির্দেশনা অনুযায়ী তাকে তখন সওম পালন করতে হবে আর মেয়েদের ক্ষেত্রে আরেকটি আলামত এখানে বেশি স্পষ্ট সেটা হচ্ছে মেয়েরা যদি ঋতুবতী হয়ে যায় হায়েদ আসে তাদের তখন বুঝতে হবে যে তারা বয়প্রাপ্ত হয়েছে এবং তাদেরকে তখন সম পালন তাদের উপর সম পালন করা তখন বাধ্যতামূলক হয়ে যাবে এই বিষয়টি আমাদের সবার জানা থাকা দরকার এই বিষয়টি আমাদের জানা থাকা দরকার সুতরাং আমাদের মধ্যে দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় শ্রেণী আমরা জানতে পারলাম যাদের ব্যাপারে যাদের হচ্ছে যাদের সম পালন করা জায়েজ আছে কিন্তু তাদের উপর ফরজ নয় তারা হচ্ছে ছোট বাচ্চা যদি তারা সামর্থ্য রাখে যদি তারা সামর্থ্য রাখে তাহলে তাদেরকে সম পালন করার জন্য উদ্বুদ্ধ করা হবে আর যদি সামর্থ্য না রাখে তাহলে তারা রাখবে না কিন্তু সাত বছর পর থেকে তাদেরকে নির্দেশনা দিতে থাকবেন দশ বছর পরে তাদের খুব কঠোরতা আরোপ করবেন যাতে তারা সম পালন করে পনেরো বছর হয়ে গেলে অথবা অন্য যে সমস্ত আলামত উল্লেখ করেছি আমি একটু আগে কোনো একটি আলামত প্রকাশিত হয়ে গেলে তাদেরকে বাধ্য করতে হবে তারা যেন সম পালন করে কারণ তখন তাদের উপর সেটা ফরজ হয়ে যাবে ফরজ সম যদি পালন না করে সেটা তাদের জন্য গুনার কারণ হবে অভিভাবকের উপরে গুনার অভিভাবকের জন্য গুনার কারণ হবে যে তারা তাদের বাচ্চাদেরকে ফরজ কাজের জন্য সহযোগিতা করেনি তৃতীয় যে শ্রেণী আছে আমাদের সামনে যে আমরা বলছিলাম দশটি শ্রেণী আমরা আলোচনা করব সমের ব্যাপারে মানুষের দশটি শ্রেণী আছে মানুষের উপর তৃতীয় শ্রেণী হচ্ছে পাগল বা সুস্থ জ্ঞান শূন্য ব্যক্তি সুস্থ জ্ঞান শূন্য ব্যক্তি পাগল পাগল এর উপর সিয়াম ফরজ নয় কারণ রসুল্লাহ আসলামের পূর্বোক্ত হাদিসে উল্লেখ করা হয়েছে তিনি বলেছেন আনিল মজনুন হাত্তা ইয়াফিক রুফে আল কালমান থালাস তিন ব্যক্তি থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে তোর মধ্যে তিনি উল্লেখ করেছেন আনিল মজনুন হাত্তা কেলা ইউফিক পাগলের থেকে যতক্ষণ না সে তার বিবেক ফিরে আসছে অথবা হুঁশ আসছে ততক্ষণ পর্যন্ত তার থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে সেই হিসাবে পাগলের উপর সম ফরজ নয় এখন প্রশ্ন হচ্ছে আগে যে যেভাবে ছোট বাচ্চাদের সম পালন করলে সম শুদ্ধ হতো পাগল পালন করলে শুদ্ধ হবে কিনা না পাগলের পালন করলে সেটা শুদ্ধ হবে না ফাল ফাগল থেকে তা শুদ্ধ হবে না আমাদের খেয়াল রাখতে হবে যে ইসলামের সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে বিবেক যতক্ষণ পর্যন্ত নিয়ত করার মতো বিবেক না থাকবে কারো নিয়ত শুদ্ধ করার বিবেক না থাকবে ততক্ষণ পর্যন্ত কোনো মানুষের সৌমে আল্লাহ তালা কবুল করেন না সুতরাং যেহেতু পাগল বিবেক সম্পন্ন নয় সেজন্য পাগলের উপরে সহম ফরজ নয় আল্লাহ আমাদেরকে এই মাসালাগুলো বোঝার তৌফিক দান করুন এবং আমরা যেন এই মাসালাগুলো আরও কিছু জানতে পারি পরবর্তী পরবর্তী অনুষ্ঠানে ইনশাল্লাহ আমরা বাকি প্রকারগুলো আলোচনা করব ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন সুস্থ থাকুন ও আখরদান আলহামদুলিল্লাহ রবিআ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত